السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকিবাতুল মুতাকিন ওসলাত ওসালাম আলা রসুলহিল আমিন ওয়ালা আলহি ওয়াসাবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় দর্শক মহান আল্লাহ সুবহান হুয়া দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করে এবং রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের জন্য হাজার কোটি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি সোনালী শিশু অনুষ্ঠানটি অনুষ্ঠানে আমরা আলোচনা করব কিভাবে আমাদের সন্তানদেরকে সোনালী শিশুতে পরিণত করতে হবে মনে রাখতে হবে যে আমাদের সন্তানরা সোনালী শিশু তখনই হবে যদি আমাদের সন্তানরা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গঠিত হয় আর দায়িত্বশীলতা তখনই তাদের মাঝে তৈরি হবে যখন পরিবারে তারা দায়িত্বশীল হয় পরিবার থেকে তারা দায়িত্বশীলতা শিখে পরিবারের প্রতিটি মেম্বারের প্রতি তারা দায়িত্বশীল হয় এবং পরিবারে যারা আছে তারা তাদের সাথে দায়িত্বশীল আচরণ করে সন্তানরা যদি পিতামাতার প্রতি অনানুগত্য বা পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে গঠিত হয় তারা বেড়ে ওঠে তাহলে তো তাদের দুনিয়াও শেষ হয়ে যাবে আখেরাতও শেষ হয়ে যাবে আর আমাদের সন্তানদেরকে আমরা পিতামাতার প্রতি বাধ্য এবং অনুগত সন্তান হিসেবে গঠন করতে হলে নিশ্চয় আমাদেরকেই সেই পথটি দেখাতে হবে যে আমরা কিভাবে আমাদের পিতামাতার সাথে আচরণ করছি প্রদর্শক আমরা গত পর্ব জুড়ে আলোচনা করেছিলাম পিতামাতার আনুগত্যকে ইভেন নফল আবাদাতের উপর প্রাধান্য দিতে হবে কখনো কখনো ফরজে কিফায়াতের উপর ফরজে কিফায়াতের উপর প্রাধান্য দিতে হবে কখনো কখনো যেগুলো যদি কোনো কনফ্লিক্টের বিষয় তৈরি হয় তাহলে দুটোর মাঝে সমতা তৈরি করে পিতামাতার তাদের সম্মান এবং সন্তুষ্টিকে সামনে রেখে তারপরে অন্য দায়িত্বগুলো সম্পাদন করতে হবে তো এখানে আমরা দেখি গত পর্বে যে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আমরা আজকে যেটা বলতে চাই তা হচ্ছে আমরা দেখি যে পিতামাতার প্রতি আমাদের যে আনুগত্য এবং তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন এটি কখনো কখনো আমাদের নিজেদের সন্তানদের উপরেও প্রাধান্য দিতে হবে এবং এটি আমরা দেখেছি আমরা একটি পর্বে আলোচনা করে এসেছিলাম যে ওই তিন ব্যক্তির ঘটনা যেই তিন ব্যক্তি গুহায় গিয়ে তারা আটকে পড়েছিল তারা যাচ্ছিল মরুভূমি দিয়ে অথবা কোনো একটি অঞ্চল দিয়ে তারা যাচ্ছিলেন সেখানে ঝড় বওয়ার কারণে তারা গিয়ে আশ্রয় নিয়েছিলেন একটি গুহায় সেই গুহায় ঝড়ের কারণে সেখানে যে পাহাড় পাহাড় থেকে একটি পাথর এসে গুহার মুখটি বন্ধ করে ফেলে গুহা থেকে তারা বের হতে পারছিলেন না তখন তারা আল্লাহ হানুমাতার কাছে তারা দোয়া করছিলেন যে আল্লাহ হানুমাতারা যাতে তাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করেন এবং এখানে তারা আল্লাহ হানুমাতার কাছে যেই বিষয়গুলো তুলে ধরে প্রার্থনা করেছিলেন মধ্যে সর্বপ্রথম ব্যক্তি তিনি বলেছেন ইয়া আল্লাহ আমার অভ্যাস ছিল যে আমার অনেকগুলো আমি রাখাল এবং আমার অনেকগুলো বকরি আছে রয়েছে উট এবং গাভী এগুলোর দুধ দহন করার পর আমার পিতা মাতাকে না খাইয়ে আমাদের সন্তানদেরকে কখনই আমি খাওয়াতাম না একদিন আমার রাতে বাসায় আসতে দেরি হয়ে যায় এবং আমার যে গৃহপালিত পশুগুলো এগুলো দহন করে দুধ পেয়ে যখন আমি আমার বাবা মাকে খাওয়াতে যাই তখন দেখি তারা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন ইতিমধ্যে আমার সন্তানরা তারা খুবই কান্নাকাটি করছে ক্ষুধার যন্ত্রণায় আমি যেহেতু আমার অভ্যাস ছিল এরকম যে আমার পিতা মাতাকে খাইয়েই শুধুমাত্র আমি আমার সন্তানদেরকে এবং স্ত্রী বা নিজেরা খাই যেহেতু আমার পিতা মাতাকে আমি খাওয়াতে পারিনি তখন আমি তাদের শিওরের সামনে দুধের গ্লাস নিয়ে আমি সেখানে দাঁড়িয়েছিলাম এবং আমার সন্তানরা কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়ে ক্লান্ত হয়ে কিন্তু তাদেরকে আমি দেইনি যতক্ষণ না সকালে হয় সকাল হওয়ার পর যখন তারা আমাকে দেখেন যে তাদের শিওরের পাশে দাঁড়িয়ে আছি দুধের গ্লাস নিয়ে তখন তারা আমার প্রতি খুবই সন্তুষ্ট হন আল্লাহ আপনি যদি মনে করে থাকেন যে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই কাজটি করেছি তাহলে আপনি আমাদের এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করুন এবং আমরা জানি যে প্রিয় দর্শক এখানে আল্লাহ হানুমাত আলা আসলেই তাদেরকে পরবর্তীতে তিনজন তিনটি বিষয় ধরে দোয়া করেছিলেন আল্লাহ সুবহানু তাদের এই বিপদ তাদের থেকে দূরীভূত করেন তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি তা হচ্ছে যে এই হাদিসের মাধ্যমে এটি বখারির হাদিস এই হাদিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম তা হচ্ছে যে পিতামাতার তাদের সন্তুষ্টি তাদের আনুগত্য তাদের প্রতি এহসান এটি সন্তানদের প্রতি এহসান প্রদর্শনের উপরও আমরা প্রাধান্য দিতে দেখেছি পিতামাতার বিশেষ করে মায়ের প্রতি অনুগত থাকা এটি নফল আবাদতের উপর আমাদেরকে প্রাধান্য দিতে হয় আমরা দেখি যে জুরাইজ আল আবেদের ঘটনা আমরা বর্ণনা করছি এবং এটিও ইমাম মুসলিমের বর্ণনা ইমাম আবু হজরত আবহরদ আল্লাহ তার ঘটনাটি বর্ণনা করেছেন যে জুরাইজ নামক বনে ইসরায়েলের একজন আবেদ আল্লাহ লোক তিনি ব্যবসা করতেন মূলত পর পরবর্তী তিনি চিন্তা করলেন যে ব্যবসায় তো লাভ লস আছে কিন্তু আমি এমন একটি ব্যবসা করতে চাই যে ব্যবসা আমার কখনো লস হবে না এবং তিনি তখন আল্লাহ ভায়ানতের আবাদত তার নিজকে নিয়োজিত করলেন তিনি একটি তার জন্য আবাদত বা উপাসনালয় তিনি বানালেন সেখানেই তিনি সারাদিন রাত উপাসনা করেন কিছুদিন পর তার মা তাকে দেখতে আসলেন এবং এসে তার মা তাকে জিজ্ঞেস করলেন আর তিনি নামাজরত অবস্থায় ছিলেন তাকে বললেন যে ইয়া জুরাইজ কিন্তু তখন জুরাইজ নামাজের মধ্যে থেকে তিনি আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমার মা আমাকে ডাকছে আবার আমি আপনার সালাত আদায় করছি এখন আমি কোনটি করব কিন্তু তার মনে হলো যেন তিনি সালাত অব্যাহত রাখেন তিনি তার মা কয়েকবার ডেকে ফিরে গেলেন এবং এরকম তিনবার পর এসে দেখেন তিনবারই তিনি সালাতের মধ্যে আছেন কিন্তু তার মা তাকে ডেকেছেন তিনি সেই সালাতে উত্তর দেননি তখন তার মা তৃতীয়বার তার উপর রাগান্বিত হয়ে তার ব্যাপারে আল্লাহ সুবহানও তার কাছে এভাবে দোয়া করেছিলেন আল্লাহ তুমি থু হাত্তা জোরাফি উজুহিল মুমিসাত হে আল্লাহ জুরাইজ যাতে না মারা যায় যতক্ষণ না সে ব্যভিচারিণী নারীদের দৃষ্টি চেহারা দেখে ব্যবিচারিণী নারীদের চেহারা দেখার আগে যাতে সে মারা না যায় এবং আমরা জানি যে প্রিয় দর্শক তারপরে একজন ব্যবিচারিণী নারী ওই অঞ্চলের সে একদিকে ছিল খুবই সুন্দরী এবং সে যখন আবেদ জুরেইজের নাম শুনে সে এলাকার মোড়লদেরকে সে বলে যে জুরাইজকে আমি ফিতনায় ফেলতে চাই মোড়রা বলে তোমরা তোমার পক্ষে কখনো সম্ভব না সে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং জুরাইজ এর কাছে আসে দেখে সত্যি জুরাইজ সালাতরত অবস্থা রয়েছে জুরাইজকে সে কয়েকবার ডাকার চেষ্টা করে কিন্তু জুরাইজ তার দিকে একেবারেই চোখ ফিরে তাকায়নি না তাকানোর কারণে এই মহিলা সে ওই যে লোকালয় লোকালয় থেকে একটি গ্রামে চলে যায় সেখানে একজন রাখালের সাথে অপকর্ম করে এবং তার একটি সন্তান তার মাধ্যমে প্রসব করে এই সন্তান প্রসব করার পরে সে সন্তান নিয়ে এলাকাবাসীর কাছে এসে বিশেষ করে মলদের মাতাব্বরদের কাছে এসে তাদের কাছে এসে বলে যে এই যে আমার এই যে সন্তান হয়েছে আমি তো কাউকে বিয়ে করিনি তোমরা জানো আর আমার এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ এখন সে লোকেরা সবাই গিয়ে জুরাইজের উপাসনালয়কে তারা আক্রমণ করে উপাসনালয়কে গুড়িয়ে ফেলে জুরাইজকে তারা সেখান থেকে অপমানিত অত্যাচারিত করে টেন হেঁচড়ে বের করে এবং তাকে জনসম্মুখে তাকে হত্যা করবে এরকম একটি অবস্থা তারা তৈরি করে তখন জুরাইজ আসলে তাদেরকে জিজ্ঞেস করতে চায় যে হোয়াট ওয়াজ মাই অফেন্স আমার অপরাধ কি ছিল আমি তো জানি না তখন তারা বললো যে তুমি এই করেছো তখন জুরাইজ বললো আমি তো এটি করি না আচ্ছা ঠিক আছে বলে তো লাভ নেই তোমরা ওই সন্তানটিকে ওই যে শিশুটিকে নিয়ে আসো আমার কাছে এবং শিশুটিকে যখন নিয়ে আসলো তার মা নিয়ে আসলো তখন এই মহিলাকে তিনি জিজ্ঞেস করলেন যে তুমি আমার বিরুদ্ধে কি বলছো সে বলল যে এই যে আমার সন্তান এটি তোমারই সন্তান তখন জুরাইজ ওই নারীকে বললো তুমি মিথ্যাবাদী এবং ওই সন্তানটিকে সদ্য ভূমিষ্ঠ সন্তান তাকে বললো যে তুমি বলো তো তোমার বাবাকে তখন ওই সদ্য ভূমিষ্ঠ সন্তান বলে উঠলো এটা আল্লাহ সুবাহর পক্ষ থেকে জুরাইজের জন্য একটি কেরামত যে জুরাইজ এর কথায় ওই সন্তানটি বলে উঠলো যে আমার বাবা হচ্ছে ওই রাখাল তো এখানে আমাদের যে আলোচ্য বিষয়টা হচ্ছে যে এই যে জুরাইজ সে কিন্তু নফল সালাত আদায় করছিল তার মায়ের আনুগত্য করার উপরে সে প্রাধান্য দিয়েছিল নফল সালাদকে এই জন্য আল্লাহ সুবাহানুয়াতালা তার মা তার বিরুদ্ধে বদুয়া করেছেন যে তাকে যাতে আল্লাহ সুবাহানুয়াতালা একজন ব্যবিচারিণী নারীর চেহারা না দেখে দেখিয়ে মৃত্যু না দেন এবং সত্যি কিন্তু একজন ব্যবিচারিণী নারীর সে চেহারা দেখলই এই জায়গা থেকে আমরা অনেক লম্বা আলোচনা আমরা আগে বিস্তারিত এই হাদিসটি আলোচনা করেছি এখান থেকে আমরা যেটি বুঝলাম তা হচ্ছে যে পিতামাতার আনুগত্য করা বিশেষ করে মায়ের আনুগত্য করা এটি এই নফল আবাদতের উপর প্রাধান্য দিতে হবে এবং এই জন্যে আমরা দেখি যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল হাসান বিন সুফিয়ান তিনি বর্ণনা করেছেন যে হৌসব তার বাবা থেকে ঘটনা বর্ণনা করছেন যে রাসুলাম থেকে তিনি বলতে শুনেছেন আলিমান লালিমা আন্না ইজাবাতাহু ফতুল হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে রাসুলাম বলেছেন যদি জুরাইজ যদি আলেম হতো তাহলে জুরাইজ জানতো যে তার মায়ের ডাকে সাড়া দেয়া তার এই নফল আবাদতের চেয়ে অনেক অনেক উত্তম এই জায়গা থেকে আমরা তাহলে বুঝতে পারছি যে নফল আবাদতের চেয়ে মায়ের প্রতি আহসান প্রদর্শন করাকে প্রাধান্য দিতে হবে তিন নম্বরে আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই তা হচ্ছে যে হিজরত আল্লাহ রাস্তায় হিজরত করার উপর পিতামাতার আনুগত্য করাকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ যেমন ধরুন যে রাসুল্লাহ সাল আলী ওসলামের কাছে সে লোকেরা একজন লোক আসলেন এবং আবদুল্লা ইবনে আমর ইবনে আসরদি আল্লাহ তার হাদিসটি বর্ণনা করছেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মোস্তাদ ইমাম হাকিম তার মুস্তাদ রেখে এবং এটি সহি আল ইসনাদ ইমাম জাহাবি রহমুল্লাহ তিনি হাদিসটিকে সহি হিসেবে বর্ণনা করেছেন বলেছেন যে এটি ইমাম বখারি এবং মুসলিমের শর্ত অনুসারে হাদিসটি সহি তিনি বলছেন যে রাসুল্লাহ সাল আলী ওসলাম কাছে একজন লোক এসে বললেন ইন্নি জি তুবাই আল হিজরা ইয়া রাসুল্লাহ আল্লাহ আমি এসেছি আপনার কাছে আমি হিজরত করার জন্য বায়াত করেছি বায়াত করতে এসেছি রাসুল্লাহ তাকে ওয়াতারাক্তু আবা ওয়াইয়াবি কিয়ানুসলাম বললেন যে তোমার বাবা মা কেমন আছে তারা তাদের কি অবস্থা তিনি বললেন যে আমার বাবা মা আমি যেহেতু চলে এসেছি আমার বাবা মা কান্না করছেন আমার বিয়োগে আমার আমি যে থাকবো না এই ব্যথায় তারা কান্না করছেন রসুল তখন বললেন ফারজিয়া ইলাই হিমা ফা হেক হুমা আবেকাই আবেকায়িত হুমা তাদের কাছে ফিরে যাও তাদেরকে হাসাও যেমনিভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছ এখানে দেখুন যে হিজরাত এর মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর পিতামাতার প্রতি অনুগত্য থাকা তাদের প্রতি এহসান প্রদর্শন করা তাদেরকে সাহচর্য প্রদান করা তাদেরকে তাদের সংস্পর্শে থাকা তাদের সাথে কথাবার্তা বলা তাদের বিপদ আপদে তাদের সহযোগিতায় আসা তাদের সেবা শুশ্রূষা করা এটাকে প্রাধান্য দিতে হবে আমরা এই হাদিসের মাধ্যমে সেটি বুঝতে পারলাম রাসুল্লাহ সাল আলী ইসলাম তার পিতা এবং তার মাতাকে তার জন্মের আগে এবং তার জন্মের কিছুদিন পরেই হারিয়েছেন এবং এই জন্যে পিতামাতার প্রতি অনুগত থাকা আনুগত্য প্রদর্শন করা তাদেরকে এহসান প্রদর্শন করা এটির কোনো এক্সাম্পল তার পিতামাতার প্রতি দেখানোর তিনি কোনো সুযোগ পাননি কিন্তু তার মা এবং বাবা যারা তাকে দুধ পান করিয়েছেন মানে দুগ্ধ আমরা যাদেরকে দাইমা বলে থাকি বা দুধ মা বলে থাকি দুধ মা এবং দুধ বাবা তাদের প্রতি তিনি যে অনুগ্রহ প্রদর্শন করেছেন এহসান করেছেন তার কিছু এক্সাম্পল আমরা এবার আপনাদের সামনে তুলে ধরবো যে রাসুসলাম কিভাবে করেছেন এটি এই বিষয়ে গোটা আলোচনার একটি সামারি হিসেবে আমরা উপস্থাপন করতে চাই ইমাম আবু দাউদ রাহিমুল্লাহ তার সোনানে হাদিসটি বর্ণনা করেছেন ওমর এবনে আসা এবারদি আল্লাহ তালহু থেকে তিনি বলছেন যে আন্না রাসুল আল্লাহি সাল্লাহ হোসেন কেন জাহালিসান ইয়ামান একদা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বসা অবস্থায় ছিলেন এবং ফা আকবাল আবু হুমিনার হৃদা এমন সময় রাসুল ইসলামের কাছে আসলেন তার দুধ বাবা তার দুধ বাবা তার কাছে আসলেন ফাওয়াদা বা সৌবি রসুলাম তার কাপড়ের একটা অংশ জমিনে মাটিতে বিছিয়ে দিলেন ওই দুধ বাবার জন্য তিনি যাতে সেখানে বসেন ফাঁকা আদা আলহি তখন তিনি সেটার উপর বসলেন সুম্মা আকবরাত উম্মুহু মিনার হৃদা এরপর তার দুধ মা তার কাছে আসলেন ওই একই আসনে একই সিটিংয়ে তিনি রসুলাম এবার তার গায়ের জামার বাকি অংশটি তিনি বিছিয়ে দিলেন যাতে তিনি সেখানে বসতে পারেন ফেজাল আসে তারই তিনি তার উপর বসলেন সুম্মা আকবর আখুহু মিনার রিদা এরপর তার দুধ ভাই আসলেন রাসুল আসলাম ফাকাম নাসু নবী এবার রাসুল ইসলাম দাঁড়ালেন দাঁড়িয়ে এবার তিনি তাকে এগিয়ে নিয়ে আসলেন ফাজলাসাহু বাইনাইয়াদাইহি এবার তিনি তার সামনে তাকে বসালেন প্রিয় দর্শক এই যে দুধ মা এবং দুধ বাবা তিনি কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু মধ্যে পরিণত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ তাকে আনুগত্য করছে প্রতি মুহূর্তে তার মুখের দিকে তার তার উচ্চারণের দিকে তাকিয়ে থাকে তার নির্দেশের জন্য তারা অপেক্ষায় থাকে যে whatever decision the the prophet সাল্লাহ bring things to them, immediately they jump to apply, implement the decision. সেই প্রফেট সাল্লাহ আলী আসাল্লাম যখন তিনি একজন নারীকে বা একজন পুরুষকে because they were breast feeding the prophet সাল্লাহ আলী আসাল্লাম এই এতটুকু যদি কিছুদিন তাদেরকে দুধ পান করানোর কারণে যদি রসুলাম তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করিয়ে থাকেন তাদের প্রতি অনুগত তাদেরকে এতটুকু অনুকম্পা এহসান অথবা সম্মান প্রদর্শন করে থাকেন তাহলে আমাদের করণীয় কি এখানে আমরা আরেকটি বিষয় বিষয় দেখি ইমাম আবু দাউদ আরেকটি হাদিস বর্ণনা করছেন এটা আবু তোফাইল রদি আল্লাহ তালু তিনি ঘটনাটি বর্ণনা করছেন রাইতু রসুল আল্লাহ সাল আলহি ওসালাম ইয়াকসিম উল্লাহমান বিল জেহরানা জেহরানা নামক স্থানে রসুলাম তিনি মাংস তিনি বন্টন করছিলেন ও আনা ইয়মা ইদিন গোলামন তিনি বলছেন সেই দিন আমি ছিলাম আবু তোফাইল তিনি বলছেন আমি সেই দিন একজন বালক ছিলাম মাত্র আহমিলু আজমা আল জাজুরি আমি যে উটের মাংসের হাড়গুলো উটের যে হাড়গুলো এগুলো আমি বহন করে নিয়ে আসছিলাম ইদান আকাবালাত ইমরাতুন হাত্তা দানাত ইরান নবী সাল্লাহাম তখন একজন মহিলা আসলেন এবং তিনি রাসুল ইসলামের খুবই কাছাকাছি গেলেন রাসুল ইসলাম এবার তার গায়ের যে চাদরটি তিনি বিছিয়ে দিলেন এই নারীর জন্য ফাজালাসাত আলাইহি তিনি তার উপর বসলেন ফাকুলতু আমি বললাম ম্যান হিয়া এই নারীকে এই মহিলাকে জেরুসালাম তাকে এতটা সম্মান প্রদর্শন করছেন যে তার গায়ের চাদর তিনি বিছিয়ে দিলেন মাটির উপরে তিনি বসার জন্য তারা বললেন হ্যাঁ দিহি উম্মুহু আল্লাহি দু ইনি হচ্ছেন তার সেই মা যে মা তাকে দুধ পান করিয়াছেন অর্থাৎ দুই দুধ মা তার আপন তার মার বায়োলজিক্যাল মাদার না কিন্তু তার breast feeding mother breast feeding মাদারের জন্য রসুল ইসলামের এই যে এহসান এই যে ইকরাম এই যে তার সম্মান প্রদর্শন এটা আমাদের জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো প্রিয় দর্শক আমরা এই বিষয়গুলো থেকে এবার আপনাদের দৃষ্টি ফিরিয়ে নিয়ে যেতে চাই আরেকটি জায়গা সেটি হচ্ছে যে পিতামাতার তো আমরা আনুগত্য করব অনুগত থাকবো এহসান প্রদর্শন করব ইকরাম করব কিন্তু সকল অবস্থায় আমরা এর মধ্যে অবশ্যই আপনাদেরকে সেই ইঙ্গিত দিয়েছি যে এই আনুগত্য করার বিষয় হচ্ছে আনুগত্য হবে নিশ্চয়ই নফল এবং ফারা এদে কিফায়া যেগুলো তার উপর কিন্তু মৌলিক ফরজ যেগুলো অথবা আল্লাহ সুবাহানুয়াতার আনুগত্যের সাথে যদি কোনো কনফ্লিক্ট বাজে তাহলে অবশ্যই সেই কনফ্লিক্টের ক্ষেত্রে আল্লাহ সুবাহানুয়াতার আনুগত্যকে প্রাধান্য দিতে হবে আল্লাহ সুবহানুয়া তালার বিরোধিতা করতে অথবা তার সাথে শরিক করতে অথবা তার সাথে কফরি করতে এই রকম কোনো কাজে হারাম কোনো কাজে বা ক্রুয়ে তাহরিমির কোনো কাজে যদি পিতামাতা সন্তানদেরকে নির্দেশ প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সন্তানরা পিতামাতাকে অনুসরণ করবে না কিন্তু এত সত্ত্বেও তাদের সাথে সকল অবস্থায় ভালো আচরণ করতে আমরা এই বিষয়ে একটু লম্বা আলোচনা করতে চাই আপনারা আবারও আমাদেরকে হয়তোবা প্রশ্ন করতে পারেন যে শিশু সোনালী শিশু গঠনের ক্ষেত্রে পিতামাতার প্রতি আনুগত্যের এই প্রশ্ন আসে কেন আমরা আগেও বলেছি এখনও আবার বলছি যে এই প্রশ্ন এই জন্য আসে যে আমাদের সন্তানরা সোনালী শিশু হিসেবে তখনই তারা তৈরি হবে যদি তাদের মধ্যে এই স্পিরিট এই শিক্ষা এই লার্নিং তৈরি হয় যে they will have to remain very much submissive and humble to their parents যে তাদের পিতামাতাদের প্রতি তাদেরকে অনুগত থাকা তাদের প্রতি they will have to show the the compassion and the mercy to them তাদের প্রতি তাদের অনুগ্রহ অনুকম্প প্রদর্শন করতে হবে এই বিষয়গুলো তারা যদি বুঝে তাহলেই শুধুমাত্র একজন সোনালী শিশু তারা পরিণত হবে এটি এক নম্বর কথা দু নম্বর হচ্ছে আপনাদের প্রতি আমাদের মেসেজ যে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আপনাদের প্রতি অনুগ্রহশীল আনুগত্য দায়িত্বশীল হিসেবে তৈরি করতে চান তাহলে you yourself will have to lead the way show the way আপনাদের নিজেদেরকে পথটি দেখাতে হবে আপনাদের পিতামাতার সাথে সেরকম আচরণ এর করার মাধ্যমে অতএব এখানে আমরা এখন যে আলোচনাটি করব তা হচ্ছে যে পিতামাতার আনুগত্য তো করবই তাদের অনুকম্পা প্রদর্শন করবই তাদের তাদের তাদের যে সন্তুষ্টি সেটি তো আমরা কামনা করবই কিন্তু সেই সন্তুষ্টি কামনা আল্লাহ সব হানুমাতার সন্তুষ্টির উপর যাতে প্রাধান্য না পায় সেগুলো যাতে আল্লাহর বিরোধিতায় পিতামাতার বা অন্য কারো আনুগত্য যাতে কোনোভাবেই না হয়ে যায় কারণ এটা আল্লাহ তালা কোনোভাবে অনুমোদন করেন না সেটা যদি কোনো নফল অথবা ফরজেকে ফায়ের আবাদতের বিষয় সেটা যদি কোনো মাকরুহের বিষয় হয় মাকরু তাহারিমি নয় সে যদি কোনো মুস্তাহাব তরকের বিষয় হয় অথবা কোনো ছোট মাকরু কোনো জিনিস গ্রহণের বিষয় তাহলে that can be accepted to this limit কিন্তু এটিকে একেবারে অবারিতভাবে আনকন্ডিশনালি সেটিকে গ্রহণ করার কোনো সুযোগ নেই এই আমরা দেখি যে ওলামাই কারাম এই ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছে হারাম এবং মাকরু তাহারিমের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই তাদেরকে আনুগত্য করা যাবে না অথবা শিরিক এবং কুফুরের ক্ষেত্রে তাদের অনুগত্য থাকা যাবে না রাসুল্লাহ সাল্লাম এই জন্যে আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন লা ইন্নামা ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আহমদ ইমাম আবুদাউদ ইমাম নাসা ইমাম তয়ালিসি এই সকলই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসরুদ্দিন আলবানী রহিমুল্লাহ তাসিল সহিহা এই গ্রন্থ হাদিসটি বর্ণনা করেছেন ইসলাম বলেছেন যে মানুষ আল্লাহর বিরোধিতায় কোনো মানুষের আনুগত্য করতে পারবে না শুধুমাত্র মানুষের আনুগত্য হবে ভালো কাজের ক্ষেত্রে নেক কাজের ক্ষেত্রে কল্যাণকর কাজের ক্ষেত্রে ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহেমউল্লাহ তার তাফসির গ্রন্থে তিনি বর্ণনা করেছেন আল ইনসানু ইন্না ইন ইন ইন কাদারি আহাদিন ইয়ামবাগি আইয়ুন কাদারি আবওয়াইহি ওয়া মা হাযা লাউ আমারাহু বিল মা'সিয়াতি লা ইয়াজুজু ইত্তিবা'ুহুমা ফাদলান আন গায়রিহিমা যদি মানুষ অন্য মানুষের শুধু আনুগত্য মানুষ অন্য কারো আনুগত্যের যদি প্রশ্ন আসে তাহলে শুধুমাত্র পিতামাতার আনুগত্যের প্রশ্ন আসবে অন্য কারো আনুগত্যের প্রশ্ন নয় শুধু পিতামাতার তবে এর সাথেও পিতামাতা যদি তাদেরকে অন্যায় কোনো কাজের কোনো অপরাধের কাজের নির্দেশ দেয় তাহলে সেখানে তাদেরকে অনুগত তাদের আনুগত্য করা যাবে না আমরা এখানে ইমাম মুসলিম রহমুল ইমাম তিরমিজ রহমুল্লাহ সাহাদেবনে আবি আল্লাহ তারা একটি হাদিস বর্ণনা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি বর্ণনা করে আজকের আলোচনা আমরা শেষ করবো সেখানে সাহাদেবনে আবি ওকাস আল্লাহ তিনি বলছেন যে উং জিল নাজিলাত ফি আর বাউ আয়াতি মিনাল কোরআন আমার ব্যাপারে কোরআনের চারটি আয়াত নাজিল হয়েছে আমার ব্যাপারে কোরআনের চারটি আয়াত নাজিল হয়েছে কলা তিনি বলেন হালাফাত উম্মু সাদিন উম্মু সাদ আমার মা আমার মা উম্মু সাদ তিনি শপথ করেছেন যে আল্লাহ তুকাল্লিমাহু আবাদান হাত্তা ইয়াকফুরাবিদিনী যতক্ষণ না আমি আমার দিন ইসলামকে অস্বীকার না করব ততক্ষণ পর্যন্ত তিনি কোনো তিনি আমার সাথে কথা বলবেন না ওয়ালা তাকুল ওয়ালা তাশরুপ তিনি পানি খাবেন না তিনি খাদ্য খাবেন না কলাত তখন সে বলল জায়ামত জায়ামত তু আন্নল্লাহিদাইক আমি ধারণা করছি যে আল্লাহ তোমাকে তোমার পিতামাতার অনুগত থাকার নির্দেশ দিয়েছেন সেটি তো আমি জানি যে পিতামাতার অনুগত থাকার নির্দেশ দিয়েছেন তো আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে তুমি তোমার এই ধর্মকে ত্যাগ করো ফানা উম্মুক আনা আমরুকা বিহাদা আমি তোমাকে নিয়ে দিচ্ছি তুমি তোমার এই ধর্ম ত্যাগ করো তুমি যেই ধর্মের কথা বলছো সেই ধর্মই তো পিতামাতার অনুগত থাকার কথা বলেছেন কলা তখন সাদ এমনি আবি ওকাসাদি আল তিনি বলছেন ম্যাকাস্তু ম্যাকাসাদ সালাসান হাত্তা গুশি আলাইহামিনাল জুহদি যে তিন দিন তিনি এইভাবে না খেয়ে আমার মা এইভাবে না খেয়ে থাকার কারণে অবস্থাটা হলো এরকম যে তিনি অসুস্থ হয়ে পড়লেন তিনি বেহুশ হয়ে পড়লেন ফাকামা ইবনুল্লাহা তখন তার অন্য কোনো একজন সন্তান তাকে বলল ইয়া তার নাম ছিল অমারা এবং দাঁড়ালো দাঁড়িয়ে তাকে কিছু পানি পান করালো এবং তিনি যখন সুস্থ হয়ে উঠলেন তখন তিনি সাহাদের বিরুদ্ধে অর্থাৎ আমার বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা শুরু করলেন আমার বিরুদ্ধে অভিশাপ দেওয়া শুরু করলেন অভিশাপ যখন তিনি দিলেন তখন আল্লাহ সুবহান ওয়াদা কোরআনের আয়াতগুলো নাজিল করলেন ওয়াসাইন আল ইনসান বিওয়ালিদাইহি আমি মানুষকে নিজ নিজ দিচ্ছি পিতামাতার সাথে উত্তম আচরণ করার জন্য ওয়া ইন জাহাদাকা মা আলাই আলাইসা যদি তারা তোমাকে আমার সাথে শরিক করতে কোনো নির্দেশ দেয় তবে তাদেরকে অনু তাদের অনুসরণ করো না তাদের আনুগত্য করো না ইলাই আমার যে হুকুম আমার প্রতি তোমাদের ফিরে আসতে হবে এটা সুরা আনকুবে আনকাবুতের উনত্রিশতম আয়াত কিন্তু সুরা আল সুরা লোকমানের একত্রিশতম আয়াত আল্লাহ সুবহান বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন্তুশ্রী কাবি মা আলাই সাল্লাকা বিহি আলমুন ফালা তুতে হুমা যদি তারা তোমাকে নির্দেশ দেয় আমার সাথে শরিক করতে তাহলে তাদের অনুগত করো না তো ওয়ে ওয়াসাহেব হুমাফিদ দুনিয়া মা আরুফা দুনিয়ায় তাদের প্রতি ভালো আচরণ করবে অতএব আল্লাহর আনুগত্য করতে হবে আবার পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে এই দুটোর সমন্বয় ঘটাতে হবে আমাদের জীবনে প্রিয় দর্শক তো আমরা এই আলোচনা করে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ আমরা আগামী পর্বে এর বিস্তারিত আরেকটু আলোচনা করব যে আল্লাহ সুফানুমাতের আনুগত্যের উপর পিতামাতার আনুগত্য প্রাধান্য না দেয়া বা আল্লাহর আনুগত্যের সাথে পিতামাতার আনুগত্যকে কিভাবে আমরা রিকনসিলিয়েশন করতে পারি কনসিলিয়েশন করতে পারি এটি একটি বিস্তারিত আলোচনা করব তখন আপনারা আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায় ওয়াহাদ আইন্দি ওয়া আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়া والسلام عليكم ورحمه الله وبركاته